নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার বল কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নিরে নারী থাকবে সুখের নিদে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার বলক কখন জানি শেষ হবে এই অশ্লীলতার উলঙ্ঘ বেহায়াপনাই নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য উলঙ্ঘ বেহায়াপনাই নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জালেম নাস্তিকতার বেড়া জালেম দেখায় যে রঙের বাহার একই নারীর অধিকার বল কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এসিডি মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখানা পর্দা ছেড়ে নারী চলা কোরআনেতে রয়মানা এসিডি মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখানা পর্দা ছেড়ে নারী চলা কোরআনেতে রয়মানা রূপের বাজার গরম করতে রূপের বাজার গরম করতে ধর্ষণে যায় লজ্জাকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নগ্ন থাওয়াই নির্যাতিত আমার কত মা বোন খোলা দেহে করে তারা রূপের মোড় উন্মোচন নগ্ন থাওয়াই নির্যাতিত আমার কত মা বোন খোলা দেহে করে তারা রূপের মোড় উন্মোচন ইজ্জত রক্ষায় আজকের নারী ইজ্জত রক্ষায় আজকের নারী পর্দা করে না ব্যবহার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার This track is downloaded from BDLove24.com.